আনাস ইবনু মালিক রাজিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন একবার এক দর্জি কিছু খাদ্য প্রস্তুত করে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করল আনাস রাজিল্লাহ তালাহু বলেন আমিও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সঙ্গে গেলাম খেতে বসে দেখলাম তিনি পাত্রের সব দিক থেকে কদুর টুকরা খুঁজে খুঁজে বের করছেন সেদিন থেকে আমি কদু পছন্দ করতে থাকি